This TV Network, the solution for humanity. আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু পিস টিভি বাংলার কাছের দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বুঝার সহজ উপায় বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআন তার বিষয়গুলোকে তার বিধানাবলী যে কত সহজভাবে উপস্থাপন করেছে এ বিষয়ে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্বে আলোচনা করেছি বিশেষ করে বিষয় উপস্থাপনের ক্ষেত্রে সাহিত্যের বিচারে প্রবাদ বা উপমার যে বিরাট প্রভাব আছে এ বিষয়টি আমরা পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে দেখে থাকি আজকে এই বিষয়ে আপনাদের সামনে বিষয়টি আলোচনা করার জন্য সহজভাবে আপনাদের বিষয়টি সম্পর্কে অবগতি দানের জন্য আমাদের স্টুডিওতে আমরা বেশ কয়েকজন বিজ্ঞ আলেমী দিন এবং ইসলামী চিন্তাবিদকে উপস্থিত করেছি আমরা আলোচনার পূর্বে আপনাদের সাথে তাদের পরিচয় করে দিব আমার ডানে আছেন বিশিষ্ট আলেমী দিন শেখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ আমার সাথে আছেন বিশিষ্ট আলমদিন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব ডক্টর আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের সুরায় বাকারার তিহাত্তর নম্বর আয়াতে যেই উপমাটি ব্যবহৃত হয়েছে সেই প্রবাদ নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনা উপস্থাপন করব তো পবিত্র কোরআনে বলা হয়েছে আউজবুল্লাহ মিনা শৈতান রাজিম সুম্মা কাসাত বুকুম মিম্বা আদিদ আলিক ফাহিয়াকাল হিজারাতি আও আসাদু কাসোয়া তো এখানে এই মানুষের অন্তরকে কঠিন পাষাণ পাথরের সাথে যে একটা উপমা দেওয়া হয়েছে এই বিষয়ে মূলত আজকের আমাদের আলোচনা এবং পবিত্র কোরআনে তার হেদায়তকে কিভাবে উপস্থাপন করেছে সেই বিষয়ে প্রাথমিক ইঙ্গিত দেওয়ার জন্য আমি প্রথমেই শহীদুল্লাহ খানকে অনুরোধ করব এ উদ্দেশ্যে কিছু বলার জন্য সোম্মা কাসাদ কলুবুকুম এই আয়াতটির আগেই আল্লাহ রাবুল্লাহ আলমিন যে বিষয়টিকে নিয়ে আলোচনা করেছেন সেটাকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা বলেছেন বাণী ইসরায়েল তাদের মাঝে যে একটি ঘটনা ঘটেছিল মুসা আলী হিসালাতুয়াসাল্লাম এর উপস্থিতিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন সেই ঘটনা সেটাকে সমাধান দিলেন একটা গরু কোরবানি গরু জবাই করে সেই গরুর টুকরা সেই মৃত ব্যক্তির গায়ে স্পর্শ করার মাধ্যমে মৃত ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন জীবিত করে তাকে কে হত্যা করেছিল সেই তথ্য আল্লাহ প্রকাশ করে দিলেন দেওয়ার পরেও আল্লাহ রাবুল্লাহ আলমিন মৃতকে এভাবে জীবিত করতে পারেন যেটা মানুষের সামনে চাক্ষুষভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখালেন এরপরও মানুষ যেন আল্লাহ রাবুল্লাহ আলমীর প্রতি ইমান আনতে চায় না বা ইমান আনে না যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন এবং আমাদের হিসাব নিকাশ হবে সে প্রসঙ্গে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন যে আসলে তোমাদের হৃদয়গুলি যেন সুম্মা কাসাত কলোবুকুম মিম্বা আজিদা আলিকা এই সব কিছু বাস্তব চক্ষুষভাবে তোমাদেরকে দেখানোর পরেও তোমাদের অন্তরগুলি এমন কঠিন হয়ে গেছে কঠিনটা কেমন ফাহিয়া কাল হেজারাথি পৃথিবীতে যে সমস্ত বস্তু বা দ্রব্য ইত্যাদি রয়েছে জিনিসপত্র রয়েছে সবগুলির মধ্যে দেখা যায় যে হয় কতগুলি রয়েছে আগুনের ঝলকে গলে যায় অথবা আগুনের মাধ্যমে সেটি পুড়ে শেষ হয়ে যায় আবার কতগুলি রয়েছে সেগুলি পানি পেলে নষ্ট হয়ে যায় কিন্তু পাথর এমন একটা আল্লাহ রাবুল আলমিনের সৃষ্টি যেটা আগুন দিয়েও পোড়া যায় না আবার পানি দিয়েও সেটা গলে যায় না সবচেয়ে শক্ত বিষয় আল্লাহ রাবুল আলমিন এই শক্ত পাথরের সাথে মানুষের হৃদয়গুলিকে তুলনা করেছেন যে মানুষের মনগুলি যেন এত শক্ত কাল হেজারা পাথরের মতো এরপরে আবার আল্লাহ রাবুল আলম বলছেন আও আসাদ্যু কাসুয়া শুধু পাথরের মতো নয় বরং পাথরের চেয়েও মানুষের মনগুলি আরও শক্ত আরও কঠিন কারণ পাথরের আল্লাহ রাবুল আলমিন জি এখানে পাথরের আল্লাহ রাবুল আলমিন তিনটি পরিচয় দিয়েছেন আপনার কাছে আমরা এই বিষয় নিয়ে আবার ফিরে আসতে হবে ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর বিষয়টা আপনি উপস্থাপন করেছেন যে মানুষের অন্তর কঠিন হয়ে যায় এই বিষয়টা একটা অনুভবের বিষয় কিন্তু সেটা একবারে বাস্তব চোখ আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন একটা উদাহরণ আল্লাহ দিয়েছেন এ বিষয়ে আমরা শেখ মাদানিকে অনুরোধ করব আপনি কিছু বলার জন্য মানুষের যে অন্তর মানুষের যে কল্প এই কাল্পটা একটি গুরুত্বপূর্ণ বিষয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন আলা ইন্নাফিল জাসাদে মোসগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদুল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল্প মানুষের শরীরের মধ্যে একটা টুকরা থাকে সেই টুকরাটা যখন ভালো থাকে তখন তার শরীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো চলে আর যখন সেটা খারাপ হয়ে যায় তখন পুরা অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যায় হেদায়তের জন্য বা ইসলাম গ্রহণ করার জন্য অন্তরের গুরুত্ব অপরিসীম তো তাদেরকে হেদায়তের জন্য সর্বোচ্চ আয়াত আল্লাপাক দেখিয়ে দিলেন যে মুর্দা মানুষটাকে জীবিত করা হলো আর জীবিতটা করা হচ্ছে একটা গাভী জবাইয়ের মাধ্যমে সেটা মুর্দা হয়ে গেল এত কিছু দেখার পরেও যখন তারা আর হেদায়ত গ্রহণ করলো না আল্লাপাক তখন আফসোস করে বলছেন সুম্মা কাসাত পুলুবুকুম ফাহিয়াকাল হিজারা এরপরে তোমাদের অন্তর শক্ত হয়ে গেল সেটা পাথরের মতো আও আসাদ্দু কাসোয়া অথবা পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেল এরপর আল্লাপাক বলছেন ওয়াইন্না মিনাল হিজারতিলামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাসিয়াতিল্লা কতক পাথর দিয়ে পানি বের হয় কতক পাথর দিয়ে ঝর্ণা প্রবাহিত হয় আর কতক পাথর আল্লাহর ভয়ে গড়ে পড়ে কিন্তু তোমাদের অন্তর যেন পাথরের চেয়েও বেশি শক্ত একটি হাদিস আমরা দেখেছি যে ওহুদের পাহাড়ের উপরে নবী সাল্লা সাল্লাম দাঁড়িয়েছিলেন সঙ্গে ছিলেন আবু বাকরেন সিদ্দিক এবং উসমান নুরাইন ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু রাসুল সাল্লাহ সাল্লাম দাঁড়ানো অবস্থায় পাথরটা পাহাড়টা কেঁপে উঠল সাল্লাম বললেন উসবুত ওহদ ফাইনামা আলাইকে নবী ইউনা সিদ্দিক উনা শাহিদান হে ওহুদের পাহাড় তুমি শান্ত হও তোমার উপরে দাঁড়িয়ে রয়েছেন একজন নাবি একজন সিদ্দিক এবং দুইজন শহীদ শহীদ অন্য হাদিসের রসালাম বলছেন হাজা জাবাল উহুদ হাজা জাবাল উনি হেব্বুনা হেব্বুহু এই যে ওহুদের পাহাড় দেখা যায় ওহুদের পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা ওহুদের পাহাড়কে ভালোবাসি তাহলে ওহুদের পাহাড় নবীকে ভালোবাসে তাই আল্লাহ বলছেন সোম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতে আও আসাদু কাসোয়া তো মাদানি আপনাকে অশেষ ধন্যবাদ যে অত্যন্ত যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করে আপনি আমাদের আয়াতটাকে আরও সাবলীল করে প্রকাশ করার চেষ্টা করেছেন আপনাকে এজন্য ধন্যবাদ পবিত্র কোরআনে এই বিষয়টাকে যত সুন্দরভাবে দেওয়া হয়েছে সেই বিষয়টা উনি আমাদের কাছে সাবলীলভাবে বলবেন আশা করছি পবিত্র কোরআনের এই যে আয়াতটি বিশেষ করে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এবং বনিসরাইলদের তাদের যে অতীতের বিভিন্ন কর্মকাণ্ড এবং নবীর সঙ্গে তাদের বারবার যে অবাধ্যতা এই আচরণটি তাদের যে মানসিক অবস্থাটি সৃষ্টি করেছিল প্রকৃতপক্ষে ওই অবস্থাটিকে আল্লাহ তালা জগতের যতগুলো শক্ত এবং মজবুত পদার্থ আছে তার ভিতরে পাথরের কিন্তু একটি আলাদা বৈশিষ্ট্য আছে এই পাথরের সঙ্গে যে উপমাটা দেওয়া হয়েছে এই উপমাটি প্রকৃতপক্ষে বলা যেতে পারে যে ভাষা সাহিত্যের দিক দিয়া এবং কোরআনিক যে আলাদা বৈশিষ্ট্য তার যে চমৎকার বর্ণনা শৈলী যাকে আমরা বলি যেটা মজেজা এই দিক থেকে মূল্যায়ন করলে একটি অত্যন্ত চমৎকার একটা উদাহরণ এবং যেটা উপমা দেওয়া হয়েছে বিষয়টাকে যদি আমরা এইভাবে বিশ্লেষণ করি যে এই যে অন্তকরণ পাথরের মতো শক্ত হয়ে যাওয়া তো অন্তর এবং স্মৃতি বা মেধা যে দুইটা কিন্তু আলাদা জিনিস অদৃশ্য বিষয় একটাকে বলা হচ্ছে যে যেটা কালবের সঙ্গে সংযুক্ত আমাদের সাহেব আমানুল্লাহ মাদানি বলেছেন যে আলা ওয়াহিয়াল কাল্ব আর কালকে সাধারণত বোঝানো হচ্ছে মানুষের হৃদযন্ত্র যেটি এখানে মানুষ অনুভূতি বা সেন্সকে রিসিভ করে গ্রহণ করে কিন্তু সর্বপ্রথম এটা যেখানে এসে জমা হয় সেটা হচ্ছে মানুষের মস্তিষ্ক বা ব্রেন বা যেটাকে মেমোরি হাউস বলা হয় তো একটা মানুষের ভিতরে যখন বা একটা সমাজের লোকের ভিতরে যখন অবাধ্যতা মানে তাদের চিন্তা চেতনা মেমোরি হাউসে যদি সব সময় তারা বিপরীত বিপরীতমুখী চিন্তা করে অর্থাৎ নবীর অথবা রাসুল যে মেসেজ গুলো তাদেরকে দিচ্ছে তার প্রত্যেকটিকে তারা অস্বীকার করতেছে হজরত মোসা আলাহিসাল্লামের কোন কাজকেই কিন্তু তারা সহজ গ্রহণ করতেছিল না ফলে এই যে বারবার পরিত্যাগ বারবার পরিত্যাগ বারবার এই সত্যকে প্রত্যাখ্যান প্রত্যাখ্যান এখানে যে গাভীটিকে জবাই করার কথা বলা হয়েছে এই ঘটনাটির ক্ষেত্রেও কিন্তু তারা মোসা আলাহিসাল্লামের সঙ্গে যথেষ্ট বাক তর্কে লিপ্ত হয়েছিল গাভীটা কেমন হবে তার রং কেমন হবে তার বয়স কেমন হবে ইত্যাদি মানে নামানার প্রবণতা করে তার মানে তারা মূল ঘটনাটাকেই বিশ্বাস করতে চাইছিল না এখন যখন ঘটনাটি সত্যি পরিণত হয়েছে তখনও তারা কিন্তু সন্দেহের উপরে ছিল যে ব্যাপারটা কি আমরা কিছু ভৌতিক কিছু দেখতেছি না আসলেই সত্য তো এখানে আল্লাহ সুবাহান তাদের মনের অবস্থাটির কথা এভাবে উল্লেখ করেছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম তোমাদের অন্তর তো এমন ভাবে এটা শক্ত হয়ে গেছে যেরকম ভাবে পাথর পাথর কি করে না কোনো কিছু বাইরে থেকে রিসিভ করতে পারে না এখানে পাথরের উপরে পানি ঢালা হয় আমাদের অন্য একটা আয়াতের ভিতরে পাথরের উপরে একটা ছোট্ট বালি দানা যদি রাখা হয় তারপরে সেখানে যদি বৃষ্টি হয় কিভাবে সেটিকে ধৌত করে পরিষ্কার করে নিয়ে যায় ঠিক একটি পাথরের মতো শক্ত হৃদয়ের কাছে উপদেশ দেওয়া মানে পাথরের উপরে একটু বালি রেখে তা পানি মতো সেটা আর ভিতরে প্রবেশ মানে এখানে এটি মূলত বলা যেতে পারে অবিশ্বাসীদের মনের অবস্থা এটি অন্য জায়গায় আল্লাহ সুবাহ এইভাবে বলেছেন যে আলা কুলুবিহিম ওয়ালা ওয়ালা আবসারিহিম গেসাওয়া আবার আরেকটি ভিতরে আল্লাহ বলছেন যে এদের অবস্থাটা এমন হয়ে যায় যে লাহুম কুলুবন তাদের অন্তকরণ আছে কিন্তু সেটি তাদের অনুধাবন করার শক্তি হারিয়ে ফেলে অর্থাৎ মস্তিষ্কে সত্যকে গ্রহণ করার মানসিকতাটি তাদের ধ্বংস হয়ে যায় এবং এটি কিন্তু একটা সাইকোলজিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে একটা মানুষের এই সত্য গ্রহণের মানসিকতাটি একেবারে পাথরের মতো শক্ত হয়ে যায় যে সেখানে আর কোনো উপদেশই গ্রহণ করা হয় না এখানে আল্লাহ কিন্তু আরেকটু সতর্ক করেছেন যে এদেরকে ভয় দেখানো হোক বা না হোক দাওয়াত দেওয়া হোক বা না হোক আনজার তাহম আমলাম তুন্দুর হোম মানে ইসরায়েলদের অবস্থাটাও অনেকটাই রকম ছিল ধন্যবাদ ডক্টর আহমদুল্লাহ আমরা আপনার কথা থেকে অত্যন্ত মানে সায়েন্টিফিকভাবে এই বিষয়টাকে এর একটা ব্যাখ্যা পেলাম যে মানুষের মস্তিষ্কের যে অবস্থা এবং মস্তিষ্কের সাথে তার অন্তকরণের যে সম্পর্ক এই দুটার সাথে যে ওতপ্রোত একটা সম্পর্ক আছে এটাকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই আমাদের সময় হলো একটু বিরতি নেবার আমরা বিরতি শেষে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সবথেকে থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল সুন্নাতের অনুসরণ কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ বলছে তাড়াতাড়ি কর শেখ হাসিম মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইবো তাই সেখানে পাবো তিনি নিশ্চয় হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি প্রতি রবিবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা ইসলাম নারীকে দিয়েছে কত উচ্চ স্থান মান ও সম্মান তা জানতে হলে দেখুন ইসলামে নারীর অধিকার দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় dialogue dialogue Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে কাল রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় তারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে আল কোরআন কেমন রক্ষা পাবে তাদের ইমান আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ তা আমরা শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এখানে এই আশা আসাধ্য কাসোয়া বলে আসলে মানুষের অবস্থাটার যেই তুলনা হ্যাঁ, সর্বশেষ অথবা চূড়ান্ত পর্যায়টা বোঝানো হয়েছে এই বিষয়টা আমাদেরকে একটু ডক্টর আহমদুল্লাহ সাহেব তিনি বেশ ব্যাখ্যা দিলেন যে মানুষের যখন মুসা আলি সালাতামের সাথে তারা বারবার অস্বীকৃতি জ্ঞাপন করছিল তার বিষয়গুলিকে সহজে মেনে নিচ্ছিল না যার ফলে তাদের পরিস্থিতি বা এমন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ রাবুল্লাহ আলমিন তখন তাদেরকে এটা দৃষ্টান্ত দিয়েছেন মূলত আমরা যদি হাদিসও লক্ষ্য করি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিনিও বলেন এগুলি মূলত হলো মানুষের আল্লাহ সুবাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার একটা পরিণতি পরিণতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যখন কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হয় তার হৃদয়ে একটা রেখা পড়ে যায় একটা এই অন্যায় পথে সে কালো দাগ পড়ে যায় এই অন্যায় পথে সে যত অগ্রগামী হতে থাকে তার এই দাগের পরিমাণটা আরো বাড়তে থাকে এমন পর্যায়ে চলে যায় যেটা তখন তার হৃদয়ে আর ভালো জিনিস কখনো গ্রহণ করে না ভালো জিনিস তার অনুভূতিটা গ্রহণ করার ক্ষেত্রে অযোগ্য হয়ে যায় অক্ষম হয়ে যায় তখন সেগুলি সে খারাপের সমুদ্রে যেন সে হাবুডুবু খেতে থাকে ভালোর কোনো সে আশেপাশে যেতে পারে না বা ভালোকে গ্রহণ করার মানসিকতাটা নষ্ট হয়ে যায় এটাই মূলত আল্লাহ রবাহ আলমিন এখানে কঠিন হওয়ার দিক থেকে এই দিক থেকে উদাহরণটা দিয়েছেন যে কারণ এই সমস্ত হ্যাঁ। কারণ এই সমস্ত ব্যক্তিরা তারা অন্যায় থেকে যে এর অর্থ এই নয় যে তারা পৃথিবীর কিছু বুঝতো না তা নয় তা নয় তারা বুঝতো অন্যায়ের যত রকমের সেগুলি তারা করে যেত কিন্তু আসল ভালো জিনিস যে ইসলামের বিষয় আল্লাহ সুবাহর যে বিষয় ইমানের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলি এগুলি গ্রহণের ক্ষেত্রে তাদের হৃদয় জন্য একটা তালাবদ্ধর মতো হয়ে যায় যেমন খতাম আল্লাহ আলাকুলবিহীন এর অর্থ এই নয় যে তারা দুনিয়ার কিছু বুঝে না তা নয় বুঝে কিন্তু কোন দিক থেকে তাদের খতম হয়ে যায় যে এটা একদম মহরাঙ্কিত হয়ে যায় যেন সেটা হলো সেটা মস্তিষ্কের বিশেষ করে যেখানে মানুষের এই যে জ্ঞানগত বিষয়গুলোকে উপলব্ধি করার যে রিসিপশন হাউসটি বিশেষ করে সত্য গ্রহণ করার যে স্থানটি পাথরের চেয়েও শক্ত হয় কারণ পাথরকে ভাঙ্গা যায় পাথরের ভিতর থেকেও ক্ষেত্র বিশেষ পানি বের হয় পাহাড়ের মধ্যে যেসব পাথর থাকে সেগুলো থেকে ঝর্ণা ধারা স্থানান্তরিত হচ্ছে পাথরও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হয় এবং তারও একটা অবয়ব আছে কিন্তু মানুষের অবস্থাটি এমন হয় যেমন একটি ঘুমন্ত মানুষ অথবা অজ্ঞান মানুষ সে সম্পূর্ণরূপে তখন কি হয় অন্তরটি তার এখানে সম্পূর্ণভাবে নির্জীব থাকে ফলে তার মস্তিষ্ক এবং স্নায়ুগুলো সব কিছু থেকে বিরত হ্যাঁ, আরেকটু সংযুক্ত যেটা আমরা আসলে পাথরের আল্লাহ রাবুল্লাহ আলমিন দৃষ্টান্ত দিয়েছেন বরং পাথরের চেয়ে মানুষের হৃদয়টা আরো কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় এটা কখন এটা হলো তখনই আমরা বললাম যখন মানুষ অন্যায় অপকর্মে লিপ্ত হতে থাকে তখন সেটা আরো যেন কঠিন হয়ে যায় কিন্তু এই পাথরের কথাও যদি আমরা স্মরণ করি যেমন আমাদের আমানুল্লাহ মাদানী সাহেব আগে বলছিলেন ওহুদের কথা আবার সহি মুসলিমের হাদিসেও এসেছে আল্লাহ রহুসাল্লাম যখন মক্কায় চলতেন হিজরতের পূর্বে অনেক পাথর রয়েছে যেগুলি আল্লাহ রহুসাল্লামকে সালাম দিত যেটি সহি হাদিসে প্রমাণিত আবার যদি আমরা লক্ষ্য করি যেমন ওই মুসা আলি কথা তিনি যে কাপড়ে পানির ঝর্ণা বের করেছিলেন সেটা এবং যেই পাথরের উপর তিনি কাপড় রেখে গোসল করছিলেন সেই পাথর কাপড় নিয়ে দৌড়াচ্ছে কাপড় নিয়ে দৌড়াচ্ছে কার নির্দেশে দৌড়াচ্ছে এই পাথর কাপড় নিয়ে দৌড়াচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মানে সেই পাথরটাও যেন আল্লাহর কথা শুনতে প্রস্তুত আছে এছাড়াও পাথরটা জন্মস্থানে যেখানে পাথরটির উৎপত্তি হয় ঠিক ওই জায়গাটি থেকে যদি তাকে সরানো না হয় ততক্ষণ পর্যন্ত সে আস্তে আস্তে সেখানে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাতে বোঝা যায় যে তার ভিতরে এই প্রবৃদ্ধি হওয়া সম্প্রসারিত হওয়া স্থানচ্যুত হওয়া এই ধরনের একটা পরিবর্তন ভিতরে কাজ করে এই অনুভূতিটাও এই ধরনের কাফের বা অবৈধ ব্যক্তিদের ভিতরে থাকে না থাকে না এই আয়াতটা আপনি সামনে নিয়ে যদি আমার শ্রোতাদেরকে বলেন যে ইন্না হাদাই না হুসাবিলা হেদায়ত তো তাহলে সবাইকে দিচ্ছে কিন্তু ডক্টর আহমদুল্লাহ ওনারা যেটা বলতে চাইছিলেন যে গ্রহণ হেদায়তটা গ্রহণ করার যে শাহ সেটা নাই এইভাবে আমাদেরকে বলেন জি হেদায়ত তো আল্লাহ দিবেন কিন্তু হেদায়তটা গ্রহণ করার মতো তার উপযুক্ত থাকা দরকার আল্লাহ রাবুল্লাহ যেহেতু বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব কিছু দিয়েছেন ওই জন্য আল্লাপাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন এহদিনা সেরাতাল মুস্তাকিম আমরা তো সুরা ফাতেহার মধ্যে আল্লাহ তো আমাদেরকে বলে দেননি যে তোমরা আগুন চাও পানি চাও বাতাস চাও অক্সিজেন চাও কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের ব্যবস্থার কথা বলো দুনিয়ার চাহিদা কোনো কিছু আল্লাহ তো ওভাবে চাইতে বলেনি আমাদের কিন্তু এহদিনা সেরাতাল মুস্তাকিম হেদায়ত সেরাতে মুস্তাকিমের চলার তৌফিক আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হচ্ছে মানুষের ভিতরে অনুভূতির দুইটা ভাগ আছে একটা হচ্ছে একটি তাকে ইতিবাচক সাড়া দেয় যেটা যা মিনাল্লাহ আরেকটা হচ্ছে তার ভিতরে নেতিবাচক একটা মানসিকতার তৈরি হয় যা মিনার শয়তান এই দুইটার ভিতরে কিন্তু মানুষ সবসময় দ্বন্দ্বের ভিতরে থাকে এই আমরা মনের ভিতরে এক ধরনের অনুভূতি পাই কি যে কাজটা করা ভালো হবে সালাত আদায় করলে আমার জন্য ভালো পিছনে বলতেছে আর একটু এই যে মানে, মানে একই সাথে বিবেকের দুইটা তালহামাহা হ্যাঁ, ফুজুরহা ওয়া তাকওয়া হ্যাঁ। নফসের যে প্রকার মানে, নফস মানে ফলে এখানে যেটি প্রবল হয়ে যায় যেটা গালেব হয়ে যায় সর্বশেষ সেটাই তাকে ধাবিত করে এই যে আবরাহা সেও কিন্তু একটি মনের অনুভূতি এমন ছিল যে আল্লাহর ঘর ভাঙতে যাবো কি যাবো না হবে কিন্তু তার ভিতরে ওই যে ওই দুরাচারী মানসিকতা না এটা ভেঙ্গেই ফেলবো এটা না ভেঙলে আমার তো ক্ষমতা থাকবে না এই অহংকারী মানুষের পতনের দিকে যায় এই দ্বিতীয় বিষয়টি যখন প্রবল হয়ে যায় তখনই এই অবস্থাটি কোরআনের ভাষায় বলা হয়েছে আও আসাধ্য কাসোয়া তখন এমন অবস্থা হয়ে যায় যে তখন তার ওই সু অনুভূতি যেটাকে আমরা বলি যে তার ভিতরে সৎ চিন্তাগুলো ইতিবাচক চিন্তাগুলো সেখানে চাপা পড়ে চাপা পড়ে যায় তো ডক্টর আহমদুল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ আচ্ছা শেখ শহীদুল্লাহ আমরা এখানে আর একটা বিষয় যদি নিয়ে আসি যে ওরা সত্যকে এড়িয়ে যাওয়ার জন্য একটা অপব্যাখ্যা সবসময় দাঁড় করাতো সত্যটার পিছনে না মানার জন্য যে যেমন যখন সত্য তাদের সামনে চলে আসছে তখন অন্যরা হয়তো বুঝে ফেলতেছে এটা সত্য তখন ওরা ব্যাখ্যা দিত যে আমাহিয়া ইল্লা রুল আউ্বালিন তো এইটাও ওই মন কঠিন হয়ে যাওয়ার একটা পর্যায় কিনা বা চূড়ান্ত পর্যায় কিনা এটাও আমরা যেটা ডক্টর আহমদুল্লাহ সাহেব বললেন একটা ব্যাখ্যা দিলেন যে আসলে মানুষের যখন ভালো বিষয়টা গ্রহণ করার যে অনুভূতি সেটা নষ্ট হয়ে যায় অথবা চাপা পড়ে যায় তখন সে যে কোনো সময় শুধু সাইড নিতেই চায় সে একটা যুক্তি দাঁড় করে একটা যুক্তি দাঁড় করে সাইড নিতেই চায় অপরাধী এখানে এটা স্পষ্ট কিন্তু এটাও মনস্তাত্ত্বিক বিষয় যে যে ব্যক্তির ভিতরে সত্য গ্রহণ করার বা সরলতা সে যদি একটা অপরাধ করে তাহলে সরাসরি আইসা স্বীকার করতে পারে যেমন আমরা সাহাবাদের জীবনে এরকম দেখেছি যাদের জীবনে দু একটা সরলতা এবং বিশুদ্ধ মনের কিন্তু আবার যারা কপট অথবা যারা কাফের এই শ্রেণীরা অপরাধ করার পরে একটা যুক্তি আদম আর ইবলিসের পার্থক্য হ্যাঁ এখানে তারা কি করেছে স্বীকার করলেন আর ইবলিস অপরাধ আচ্ছা, আমরা মনে করি শুধু আল্লাহর হোসেনের যুগে এরকম ছিল না বর্তমান আধুনিক বুদ্ধিজীবী হ্যাঁ, আধুনিক বুদ্ধিজীবী আছে এই কোরআনকে বিভিন্ন রকমের আপনাকে এটাই আমরা আমাদের সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই প্রাণবন্ত আলোচনা থেকে পবিত্র কোরআনের যে একটা মজেজা আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে যে অলৌকিক তার বাণীটাই হজরত মুসা বা হজরত ইসার মতন জাগতিক কোনো বিষয়টা এখানে মজেজা হিসেবে আসেনি এ বাণী নিজেই একটা অলৌকিক হয়ে আমাদের সামনে আছে যে কিয়ামত পর্যন্ত এ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আছে তা আমরা আশা করব আজকের আলোচনা থেকে আমরা সবাই উপকৃত হব এবং যে হেদায়েত পবিত্র কোরআন আমাদের দিতে চেয়েছে সে হেদায়ত যাতে আমরা প্রাপ্ত হতে পারি তার আলোকে আলোকিত হতে পারি এ দোয়া আল্লাহর কাছে জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ রাখছি এর পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য সম্মানিত আলোচকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আছে তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমন কি কোনো বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ সোনা তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ Calthorpe road Birmingham UK post code B এক পাঁচ এক T H pound account number শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জিবি চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোর্ট কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন SWIFT BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at Peace TV dot TV মানবতার সমাধান oh, পৃথিবীর সমস্ত স্থান হলো মসজিদ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন একজন মুসলিম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 দেখুন নবীদের কাহিনী প্রতি রবিবার বিকেল পাঁচটায় বাংলাদেশে ও বিকেল সাড়ে চারটে ভারতে পিস টিভি বাংলায়